আমরা স্বাধীন সূর্য সেনা আগামী প্রজন্মের উপমা আমরা স্বাধীন সূর্য সেনা আগামী প্রজন্মের উপমা মিথ্যার অপসারণে সত্যের আগমনে মিথ্যার অপসারণে সত্যের আগমনে আমরা ধরের জুসনা আমরা আধারের জুসনা আমরা স্বাধীন সূর্য সেনা আগামী প্রজন্মের উপমা আমরা স্বাধীন সূর্য সেনা আগামী প্রজন্মের উপমা মিথ্যার প্রসারণে সত্যের আগমনে মিথ্যার প্রসারণে সত্যের আগমনে আমরা আধারের জুসোনা আমরা আধারের জুসোনা সত্যের জাগরণে নিপুণ ধরা তলে আনবই সততার বিপ্লব পাপের লীলা খেলা অপরাধ প্রবণতা রুখবই আমরা যে দুর্লভ সত্যের জাগরণে নিপুণ ধরা তলে আনবই সততার বিপ্লব পাপের লীলা খেলা অপরাধ প্রবণতা রুখব আমরা যে দুর্লভ উমরের মত অন্যায় যত উমরের মত অন্যায় যত বন্ধ করি সব যাতনা বন্ধ করি সব যাতনা আমরা স্বাধীন সূর্য সেনা আগামী প্রজন্মে রূপমা আমরা স্বাধীন সূর্য সেনা আগামী প্রজন্মে রূপমা মিথ্যার অপসারণে সত্যের আগমনে মিথ্যার অপসারণে সত্যের আগমনে আমরা আধারের জুসনা আমরা আধারের জুসনা চলো ভাই মুসলিম পাই দলে রাত দিন সংগ্রামী বলে লড়তে দূর করে পশ্চিমা অশালীন সভ্যতা আদর্শ সমাজ গড়তে চলো ভাই মুসলিম পাই দলে রাত দিন সংগ্রামী বলে লড়তে দূর করে পশ্চিমা অশালীন সভ্যতা আদর্শ সমাজ গড়তে দুর্নীতি দুষ্কর অন্যায় বর্বর দুর্নীতি দুষ্কর অন্যায় বর্বর উপরে ফেলি দুর্ভাবনা উপরে ফেলি দুর্ভাবনা আমরা স্বাধীন সূর্য সেনা আগামী প্রজন্মের উপমা আমরা স্বাধীন সূর্য সেনা আগামী প্রজন্মের উপমা মিথ্যার অপসারণে সত্যের আগমনে মিথ্যার অপসারণে সত্যের আগমনে আমরা আধারের জুসনা আমরা আধারের জুসনা রক্ত জীবন দিয়ে বজ্র শপথ নিয়ে ইসলামী পতাকা ধরব বিজয়ের চেতনায় মুক্ত নাই বিপ্লবী গান মোরা গাইব রক্ত জীবন দিয়ে বজ্র শপথ নিয়ে ইসলামী পতাকা ধরব বিজয়ের চেতনায় মুক্তির মোহনায় বিপ্লবী গান মোরা গাইব শহীদি মরণ ধন্যয় জীবন শহীদ মরণ ধন্যয় জীবন নির্ভয়ে দুর্বার চলনা নির্ভয়ে দুর্বার চলনা আমরা স্বাধীন সূর্য সেনা আগামী প্রজন্মের উপমা আমরা স্বাধীন সূর্য সেনা আগামী প্রজন্মের উপমা মিথ্যার অপসারণে সত্যের আগমনে মিথ্যার অপসারণে সত্যের আগমনে আমরা আধারের জুসোনা আমরা আধারের জুসোনা আমরা স্বাধীন সূর্য সেনা আগামী প্রজন্মের উপমা আমরা স্বাধীন সূর্য সেনা আগামী প্রজন্মের উপমা মিথ্যার অপসারণে সত্যের আগমনে মিথ্যা মিথ্যার অপসারণে সত্যের আগমনে আমরা আধারের জুসনা আমরা আধারের জুসনা আমরা আধারের জুসনা